রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আয়লার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউজুবিল্লাহি মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসীরা আল আসমা উল হুসনা এই কথার অর্থ কী আসমা উল হুসনা এই বাক্যাংশের মধ্যে দুটি অংশ রয়েছে আসমা এবং হুসনা আসমা শব্দটি আরবি ইসম শব্দের বহুবচন ইসম শব্দের অর্থ হচ্ছে নাম কাজেই আসমা শব্দের মাধ্যমে নামসমূহ বোঝানো হয়ে থাকে এবং হুসনা এই শব্দের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে সৌন্দর্যকে বোঝানো হয়ে থাকে সৌন্দর্যের সর্বোচ্চ স্তর হচ্ছে হুসনা কাজেই যখন বলা হচ্ছে আল আসমা উল হুসনা তখন সেই সকল নামসমূহকে বোঝানো হয়েছে যা সবচেয়ে সুন্দর সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ভুক্ত আল্লাহ সুহামতাল্লাহর যত নাম রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে আল্লাসমা উল হুসনা সেগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর নাম সুন্দরতম নাম আল্লাহ সুহামতাল্লাহর যত নাম রয়েছে প্রত্যেকটি নামই সবচেয়ে সুন্দর আসমা উল হুসনা এই বাক্যাংশটি আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের চারটি ভিন্ন স্থানে উল্লেখ করেছেন যা সম্পর্কে আমাদের প্রথম পর্বে আমরা উল্লেখ করেছিলাম তার মধ্যে একটি স্থানে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন অলিল্লাহিল আসমা উল হুসনা বা দরুহু বিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম নামসমূহ কাজেই সেই সকল উত্তম নামসমূহের মাধ্যমে তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো এখানে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন বা দরুহু বিহা তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো ইবনুল কাইম রাহিমাউল্লাহ এই অংশের চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন তিনি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ এখানে তার বান্দাদেরকে আহ্বান করেছেন এবং তার বান্দাদের কাছ থেকে চেয়েছেন যে বান্দারা যেন আল্লাহ সুবাহতাল্লার পরিচয় জানে এই সকল উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ বোঝার মাধ্যমে এবং আল্লাহ সুবাহতাল্লার প্রশংসা করবে এবং আল্লাহ সুবাহতাল্লার ইবাদত করবে এই সকল নামসমূহের মাধ্যমে কাজেই তিন ধরনের দোয়া রয়েছে প্রথম ধরনের দোয়ায় তিনি বলেছেন সেই দোয়াগুলো হচ্ছে দোয়া আলমাস আলা অর্থাৎ প্রার্থনামূলক দোয়া যার মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লার কাছে কিছু চাওয়া হয়ে থাকে হতে পারে সেখানে আমরা চাচ্ছি আল্লাহ সুবাহতাল্লার কাছে এমন কিছু বিষয় যার মাধ্যমে আমরা উপকৃত হব যা আমাদেরকে উপকার দান করবে যেমন আল্লাহ সুবাহতাল্লার গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আর রাজ্জাক যিনি আমাদের রিজিক দাতা কাজেই এই ক্ষেত্রে আমরা আল্লাহ সুবাহতাল্লার কাছে এভাবে দোয়া করতে পারি ইয়া আল্লাহ আপনি আর রাজ্জাক আপনি আমাদেরকে রিজিক প্রদান করুন অথবা যে বিষয়গুলো ক্ষতিকর সেই বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া এটাও এই দুয়ার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন বা বিহা তোমরা আমাকে ডাকো দোয়া করো ইবাদত করো দ্বিতীয় ধরনের দোয়া হচ্ছে দোয়া আল সানা প্রশংসাসূচক দোয়া সুতরাং আমরা যদি আল্লাহ সুবাহতাল্লাহর প্রশংসা করতে চাই তাহলে এই সকল উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে আমরা আল্লাহ সুবাহতাল্লাহর প্রশংসা করতে পারি এবং যদি আল্লাহ সুবাহতাল্লাহ এই নামগুলো আমাদেরকে না জানিয়ে দিতেন তাহলে আমাদের কোনো সুযোগ ছিল না এই সুন্দর গুণবাচক নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৃতীয় ধরনের দোয়া হচ্ছে দোয়া আল আব্বুদ যেমন রুকু সিজদা করা এবং সালাত আদায় করা এটিও দোয়ার অন্তর্ভুক্ত আল্লাহ সুহামতাল্লার কাছে চাইলে আল্লাহ সুহামতাল্লার কাছে দোয়া করলে তিনি খুশি হন সন্তুষ্ট হন এবং কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা তার কাছে চাই এবং দোয়া করি যেমন আল্লাহ সুহামতাল্লাহ এখানে বলেছেন অকল আরব্বকুমুদৌনি আস্তাজি বেলাকুম এবং তোমাদের রব আদেশ করছেন তোমরা তার কাছে চাও ডাকো আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া প্রদান করব জবাব প্রদান করব আসমাউল হুসনা এর অন্তর্ভুক্ত নামসমূহ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন ইন্নালিল্লাহি তিস আতু ওয়া তিস ইনা ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদা মানাহ সোহা দাখালাল জান্না আরেকটি হাদিসে শেষের অংশটুকু এভাবে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান হাফিজহা দাখালাল জান্নাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি বলেছেন আল্লাহ সুহামতাল্লার এক কম একশোটি অর্থাৎ নিরানব্বইটি এমন নাম রয়েছে মানাহ সোহা যে সেই নামগুলোকে সংরক্ষণ করবে দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আর একটি হাদিসে এসেছে মান হাফিজহা যে সেই নামগুলোকে হিপস করবে বা মুখস্থ করবে স্মরণে রাখবে দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে কাজে এই হাদিস থেকেও এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জানার উপকারিতা আমরা বুঝতে পারছি এই হাদিসের প্রসঙ্গে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করছি প্রথম বিষয় আল্লাহ সুহামতাল্লার গুণবাচক নামসমূহ শুধুমাত্র নিরানব্বইটি সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয় আল্লাহ সুহামতাল্লার গুণবাচক নামসমূহের সংখ্যা অসংখ্য যা একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না সেই অসংখ্য নামের মধ্যে নিরানব্বইটি নাম এমন রয়েছে যেগুলো যদি কোনো ব্যক্তি সংরক্ষণ করেন তবে তার সম্পর্কে বলা হয়েছে দেখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ সুবাহতাল্লাহর নামের সংখ্যা অসংখ্য এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমরা সেই দোয়াটি দেখতে পাই যেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহতাল্লাহর এমন কিছু নাম রয়েছে যেগুলো আল্লাহ সুবাহতাল্লাহ তার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন তার নিজের গায়েবের জ্ঞানের অংশ দুঃখ এবং দুশ্চিন্তা দূর করার সেই দোয়া সেখানে একটি বাক্যাংশ রয়েছে যেখানে বলা হয়ে থাকে আস আলু কাবিকুল্লি ইসমিন হুয়া আলাকা সাম্মাইতা বিহি নাফসাকা আউ আনজল তাহু ফি কিতা আবিকা আউ আল্লাম তাহু আহাদাম খালকিকা আউ ইস্তা আসার তাবিহি ফি ইলমিল গাইবি ইন্দাকা এখানে আল্লাহ সুহামতাল্লার কাছে চাওয়া হয়েছে এবং বলা হয়েছে ইয়া আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি আপনার কাছে চাচ্ছি আপনার সেই সকল নামের উসিলায় সেই সকল নামের মাধ্যমে যা আপনি আপনার জন্য রেখেছেন যে সকল নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্ট জীবের মধ্যে কাউকে শিক্ষা প্রদান করেছেন অথবা সেই সকল নামসমূহ যা আপনি আপনার নিজের জ্ঞান বা গায়েবের ইলমের অন্তর্ভুক্ত রেখেছেন আউ ইস্তা আসার তাবিহি ফি ইলমিল গাইবি ইন্দাকা যা আল্লাহ সুবাহতাল্লাহ তার নিজের জন্য সংরক্ষিত রেখেছেন ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তিনি এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ সুবাহতাল্লাহর গুণবাচক নাম বা আজমা উল হুসনা তাদের সংখ্যা নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার থেকেও বেশি ইমাম নওয়াবি রহিমাউল্লাহ যে হাদিসে নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে তার ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন যে ওলামায়কেরাম এই বিষয়ে একমত হাদিসে এই কথা উল্লেখ করা হয়নি যে আল্লাহ নাম নিরানব্বইটির মধ্যেই সীমাবদ্ধ হাদিসের অর্থ এটা নয় যে সেই নিরানব্বইটি নাম ছাড়া আল্লাহ আর কোনো নাম নেই বরং উদ্দেশ্য হচ্ছে এটা যে ব্যক্তি সেই নিরানব্বইটি নাম সংরক্ষণ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সেই নামগুলো সংরক্ষণকারী ব্যক্তির জন্য রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন এবং এই হাদিসে যা বলা হয়েছে মানা হাসোয়াহা দাখালাল জান্না যে এই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আহসোয়াহা এই শব্দের অর্থ কী ওলামা একরাম এই বাক্যাংশটুকু কিভাবে ব্যাখ্যা করেছেন সাধারণভাবে বলতে গেলে শুধুমাত্র সংরক্ষণ বা মুখস্থ করা বা হিপস করার মাধ্যমেই এর অর্থকে সীমাবদ্ধ করা হয়নি বরং মূলত তিনটি বিষয়কে বোঝানো হয়েছে প্রথমত সেই নামগুলোকে মুখস্থ করা বা সংরক্ষণ করা এটা হচ্ছে একটি অর্থ পাশাপাশি সেগুলোকে বোঝা সঠিক আকিদা সহকারে যেভাবে আহলে সুনাতল জামাত বুঝেছেন সেইভাবেই সেই নামগুলোকে বোঝা এবং সেই নামগুলোর যে অর্থ তার উপর আমল করা ইমাম কুর্তুবী রাহিমাউল্লাহ তিনি আল্লাহ সুবাহতাল্লার উত্তম গুণবাচক নামসমূহ সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন যার শিরোনাম হচ্ছে মা আনি আসমা আল্লাহ হিল হুসনা আল্লাহ সুহামতাল্লার উত্তম গুণবাচক নামসমূহের অর্থ বা ব্যাখ্যা সেখানে তিনি মানা হাসহা এই বাক্যাংশের আটটি অর্থ প্রদান করেছেন এর মধ্যে প্রথম অর্থ তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে এই নামগুলো অপরকে শিক্ষা প্রদান করা দুই নম্বর সেই নামগুলোকে গণনা করা এটিও মানা হাসহা এই কথার অর্থ গণনা করা বা অনুসন্ধান করা খোঁজা তালাশ করা যেমন কোরআনের মধ্যে কোন কোন স্থানে আল্লাহ সুহামতাল্লাহ সেই গুণবাচক নামসমূহকে উল্লেখ করেছেন সেই আয়াতগুলো খুঁজে বের করা এবং যে প্রেক্ষাপটে আল্লাহ সুহামতাল্লাহ সেই নামগুলোকে উপস্থাপন করেছেন সেই প্রেক্ষাপটগুলো বোঝার চেষ্টা করা এবং নিজের ক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করছে তার ব্যক্তিগত ক্ষেত্রে সেই অনুরূপ পরিস্থিতি বা প্রেক্ষাপট চলে আসলে আল্লাহ সুহামতাল্লাহ সেই সমস্ত নামের মাধ্যমে তার ইবাদত করা তার কাছে চাওয়া এবং দোয়া করা তিন নম্বর অর্থ তিনি বলেছেন অন্য হাদিসে যেভাবে বলা হয়েছে মান হাফিজহা বা যে এই নামগুলোকে মুখস্থ বা সংরক্ষণ করলো এটিও একটি অর্থ চার নম্বর অর্থ হচ্ছে সেই উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লার যে গুণ বা বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করা হয়েছে সেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুবাহতাল্লার গুণবাচক নামসমূহের মধ্যে রয়েছে আর রহমান আল্লাহ সুবাহতাল্লাহ তিনি হচ্ছেন আর রহমান পরম করুণাময় তিনি আর রাহিম অসীম দয়ালু এখন এই ক্ষেত্রে এই নাম এবং গুণ বৈশিষ্ট্যকে আমরা কিভাবে ধারণ করব। সর্বোচ্চ পর্যায়ের যিনি করুণাময় সর্বোচ্চ পর্যায়ের যিনি দয়ালু তিনি অবশ্যই আল্লাহ সুহামতাল্লাহ এককভাবে তবে আমরা হাদিসে দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম নিশ্চয়ই যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না তার প্রতিও দয়া করা হয় না কাজেই আল্লাহ সুহামতাল্লাহ তিনি রহমান তিনি রাহিম আমাদেরও উচিত আল্লাহ সুবাহতাল্লাহর অন্যান্য সৃষ্টি অন্যান্য সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করা এবং করুণা প্রদর্শন করা এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় আল্লাহ সুবাহতাল্লাহর এমন কিছু নাম রয়েছে যেমন আল মুতাকাব্বির এই নামের অর্থ হচ্ছে যিনি পরম গৌরবান্বিত এবং অহংকার যার জন্য শোভনীয় এবং যিনি সবচেয়ে অধিক গৌরবময় এই ক্ষেত্রে এই নামটির গুণ এবং বৈশিষ্ট্যকে আমাদের মধ্যে এভাবে ধারণ করতে হবে আমরা কখনো কোনো বিষয়ে বড়াই বা অহংকার করার চেষ্টা করব না পাঁচ নম্বর অর্থ ইমাম কুর্তুবি উল্লেখ করেছেন মানাহ সোহা এর অর্থ হচ্ছে যে সেই নামগুলোকে বোঝার চেষ্টা করা অনুধাবন করা ছয় নম্বর তিনি উল্লেখ করেছেন সেই নামগুলোকে এমনভাবে বুঝতে হবে যা সঠিক আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ কোনো ঘোরানো পেঁচানো অর্থে সেগুলোকে ব্যাখ্যা করা যাবে না এই প্রসঙ্গে আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত উল্লেখ করব যে আসমা উল হোসনা বা আল্লাহ সুবাহতাল্লাহর উত্তম গুণবাচক নামসমূহ সেগুলোকে কিভাবে তাহিদ আল আসমা ওয়াসিফাতের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় এবং আহলে সুন্নাতল জামাত সেগুলোকে কি কি মূলনীতির আলোকে বুঝে থাকেন সাত নম্বর ব্যাখ্যা হচ্ছে মানাহসহা অর্থাৎ যে এই নামগুলোকে জানবে এবং জানার পর আল্লাহ সুবাহতালার প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধা উদ্রেক হবে এই নামগুলোকে সে ব্যবহার করবে আল্লাহ সুবাহতালার প্রতি সম্ভ্রম এবং ভক্তি শ্রদ্ধা জাগ্রত করার জন্য এবং আট নম্বর অর্থ তিনি প্রদান করেছেন মানাহসহা এর আরেকটি অর্থ হলো এটা নিজের জীবনে সেই নামগুলোকে সে প্রতিফলিত করবে এবং সেই নামগুলোর উপর সে আমল করবে প্র্যাকটিস করবে কাজেই আল আসমা উল হুসনা বালসুহামতাল্লার উত্তম গুণবাচক নামসমূহ জানার উপকারিতা অপরিসীম এর মাধ্যমে আমরা এক নম্বর আল্লাহ পরিচয় আরও ভালোভাবে আরও গভীরভাবে উত্তমভাবে জানতে পারি এবং দুই নম্বর উত্তম উপায়ে আল্লাহ প্রশংসা করতে পারি এ প্রসঙ্গে একটি হাদিসে আমরা দেখতে পাই আইসা রাজিয়াল তাল্লাহা তিনি বর্ণনা করে বলছেন যে এক রাতে আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বিছানায় পেলাম না আমি তাকে খুঁজতে লাগলাম আরেকটি বর্ণনা এসেছে জায়সা ইতলহা তিনি বলেছেন যে আমি শায়িত অবস্থায় তাকে খুঁজে বেড়াচ্ছিলাম এই অবস্থায় তিনি বিছানায় হাত রাখছিলেন এবং তার হাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পায়ের তলা স্পর্শ করল তখন তিনি দেখলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সিদ্ধারত অবস্থায় ছিলেন এবং তার দুটি পায়ের পাতা খাড়া অবস্থায় ছিল সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সিজদায় গিয়ে বলছিলেন اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ সুহামতাল্লাহর প্রশংসা করছিলেন এবং সেই দোয়াতে তিনি বলছিলেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার ক্রোধ থেকে আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে এবং আপনার রহমতের মাধ্যমে আপনার কঠোরতা থেকে এরপর দুয়ার শেষের অংশে রাসুল্লাহ সাল্লাম যা বলেছেন সেটি বিশেষভাবে লক্ষণীয় তিনি বলেছেন লাউসি সানা আন আলাইকা আসনাইতা আলা আপনার প্রশংসা করতে আমি অপারক রসল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সিজদারত অবস্থায় সেই অবস্থায় তিনি বলছেন যে আল্লাহ সুমতাল্লাহ তিনি এত প্রশংসনীয় এবং এত প্রশংসার যোগ্য যে তিনি সেই অবস্থাতেও তার প্রশংসা করতে অপারক আল্লাহ সুমতাল্লাহর প্রশংসা করতে আমি অপারক কাজে আপনি নিজেকে যেভাবে প্রশংসা করেছেন আপনি ঠিক তেমনই আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন আল হামিদ যিনি প্রশংসিত একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি নিঃশর্তভাবে প্রশংসার যোগ্য এবং যত প্রশংসায় আমরা করি না কেন কখনোই আল্লাহ সুহামতাল্লাহর উপযুক্ত শানে যে প্রশংসার তিনি দাবিদার যে প্রশংসার তিনি যোগ্য তা আমরা করতে সক্ষম হব না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়াতে সেই কথাগুলোকে উল্লেখ করছিলেন এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ তিনি নিজে তার যে সকল উত্তম গুণবাচক নামসমূহ আমাদের সামনে উন্মোচিত করেছেন সেই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুহামতাল্লাহর প্রশংসা করতে পারি যেমন সাউবান রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তিনি বর্ণনা করে বলেছেন যখন তিনি সালাত শেষ করতেন এবং সালাম ফিরাতেন সেই অবস্থায় তিনি বলতেন আস্তাক ফিরুল্লাহ তিনবার তিনি ভাই বলতেন এবং এরপর বলতেন আল্লাহুম্মা আন্তাসালাম অমিন কাসালাম তাবা আরাক্তা ইয়াজাল জালা আলী ওয়াল ইকরাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ সুহামতাল্লার প্রশংসা করে বলতেন ইয়া আল্লাহ আপনি শান্তিদাতা এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে আল্লাহ সুহামতাল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তিনি আসসালাম অর্থাৎ যিনি শান্তিদাতা শান্তি যার পক্ষ থেকে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাল্লাহার গুণবাচক নামসমূহের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহতাল্লাহর প্রশংসা করেছেন এবং তিনি আরও বলেছেন ইয়া জুল জালা আলী ওয়াল ইকরাম হে মহিমান্বিত এবং গৌরবময় সত্তা আপনি প্রাচুর্যময় তিন নম্বর আরেকটি উপকারিতা হচ্ছে এই যদি আমরা এই উত্তম গুণবাচক নামসমূহকে ব্যবহার করে আল্লাহ তাল্লাহার কাছে চাই দোয়া করি সেক্ষেত্রে দোয়া কবুল হয়ে থাকে তিরমিজিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই আনাস রাজিয়াল্লাহু তিনি বর্ণনা করে বলেছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনি মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে তিনি দেখলেন একজন ব্যক্তি সালাত আদায় করছিল তার দোয়াতে সে বলছিল আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ আন্তাল মান্নান বাদি উসামা ওয়াত ইওয়াল আর্দ জাল জালা আলি ওয়াল ইকরাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন তিনি বললেন তোমরা কি জানো সে কিসের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করেছে সে আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করেছে তার সবচেয়ে বড় নামের মাধ্যমে এবং সেই নামের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে ডাকা হয় তবে তিনি সাড়া প্রদান করেন যদি তার কাছে চাওয়া হয় তবে তিনি প্রদান করেন চার নম্বর উপকার হচ্ছে আল্লাহ তালার এই উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ জানার মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ সুহামতাল্লার পরিচয় এবং গুণ আমরা জানতে পারি দিনের উপর আমরা মজবুতি লাভ করতে পারি এবং আমাদের অন্তরে প্রশান্তি লাভ হয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি তার পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন যেমন আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন ফা আলাম হুলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ফা আলামু আন্নাল্লাহ ও রাহিম তোমরা জেনে রাখো আল্লাহ তিনি গাফুর তিনি রাহিম তিনি ক্ষমাশীল তিনি পরম দয়ালু অন্যত্র সুবাহতাল্লাহ বলেছেন ওয়া আলামু আন্নাল্লাহা গাফুরুন হালিম তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল তিনি গুনাহ ক্ষমা করেন এবং তিনি পরম সহনশীল আল্লাহ সুবাহতাল্লাহর এই গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য তার পরিচয় জানার মাধ্যমে আমরা ইলম অর্জন করতে পারি এবং আল্লাহ সুবাহতাল্লাহ সম্পর্কে জানা এবং ইলম অর্জন করা এটা ইবাদতের একটি অংশ বা প্রকার এবং এই প্রসঙ্গে আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ সুবাহতাল্লাহর পরিচয় জানা এটা হচ্ছে তাওহিদের অর্ধেক অংশ বাকি অর্ধেক অংশ হচ্ছে সেই পরিচয় অনুসারে সঠিকভাবে শিরকবিহীন অবস্থায় আল্লাহ সুবাহতাল্লার ইবাদত করা কাজেই যখন আমরা আল্লাহ সুবাহতাল্লার আলাসমা উল হুসনা বা উত্তম গুণবাচক নামসমূহ জানতে পারব সেক্ষেত্রে আমরা তাওহিদ আল আসমা বা সিফাত সেই বিষয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো জানতে এবং বুঝতে সক্ষম হব আল আসমা উল হুসনা এর মাধ্যমে আমরা আল্লাহ সুবাহতাল্লার একত্ববাদ সম্পর্কে বা তাওহিদ সম্পর্কে ইলম অর্জন করতে পারি এক্ষেত্রে অন্যান্য বাতিল ইলাহ থেকে শুরুতে আমরা আল্লাহ সুবাহতাল্লাহকে পৃথক করতে পারি পৃথক করতে পারি তার উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে এবং তার উত্তম বৈশিষ্ট্যসমূহের সাথে এবং সেই উত্তম নাম এবং বৈশিষ্ট্যগুলো যা কুরআন এবং সুন্নাতে উল্লেখিত হয়েছে এবং সেগুলোর অর্থ ও হুকুমের প্রতি ইমান রাখার মাধ্যমে সবশেষে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ সুবাহতাল্লাহ তিনি এটা ভালোবাসেন এবং পছন্দ করেন যেন আমরা তাকে ডাকি দোয়া করি এবং তার ইবাদত করি যে কারণেই আল্লাহ তাল্লাহ তিনি বলেছেন অলিল্লাহিল আসমা উল হুসনা ফাদ বিহা আল্লাহ সুহামতাল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ কাজে তোমরা সেই সকল নাম ধরে তাকে ডাকো দোয়া করো এবং ইবাদত করো ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন W W W dot dot media org অথবা Facebook page www.facebook.com dot Facebook dot com media অথবা YouTube channel www.youtube.com dot YouTube dot com slash media two five